মৃত্যু যে কার কবে কে হো তা জানে না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না মৃত্যু যে কার কবে হো তা জানে না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না মৃত্যু যে কার কবে কে তা জানে না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না কি কথা নিয়ারে মনা ভবে আসিলা কারে ভালোবাসার কথা কারে বাসিলা কি কথা নিয়ারে মনা ভবে আসিলা কারে ভালোবাসার কথা কারে বাসিলা কি কথা নিয়ার মনা হবে আসিলা কারে ভালোবাসার কথা কারে বাসিলা খোদার জিকির বন্ধ করে থাকিস নয়ার অন্ধকারে খোদার জিকির বন্ধ করে থাকিস নয়ার অন্ধকারে খোদার জিকির বন্ধ করে থাকিস নয়ার অন্ধকারে ইমান ছাড়া জন্মিলে মরিতে হবে ভুলে যেও না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না মৃত্যু যে কার কবে কে তা জানে না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না খানিক সময় আগে পরে করেন না যিনি খোদার হুকুম তামিল করতে আসিবেন তিনি খানিক সময় আগে পরে করেন না যিনি খোদার হুকুম তামিল করতে আসিবেন তিনি খানিক সময় আগে পরে করেন না যিনি খোদার হুকুম তামিল করতে আসিবেন তিনি রুহুটা দে কবজ করে নিয়ে যাবে অচিনপুরে রুহুটা দে কবজ করে নিয়ে যাবে অচিনপুরে রুটারে কবজ করে নিয়ে যাবে অচিনপুরে কেউ তাহারে বাধা দিতে যে পারে না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না মৃত্যু যে কার কবে কে হো তা জানে না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না জনম জনম যার জমিনে বসত করিলা নিয়ামতে ডুবে ও তার শকর না করিলা জনম জনম যার জমিনে বসত করিলা নিয়ামতে ডুবে ও তার শকর না করিলা জনম জনম চার জমিনে বসত করিলা নিয়ামতে ডুবে ও তার শকুর না করিলা যে তোমারি পালনেওয়ালা কেন তারে ভুলে গেলা যে তোমারি পালনেওয়ালা কেন তারে ভুলে গেলা যে তোমারি পালনেওয়ালা কেন তারে ভুলে গেলা সময় থাকিতে বান্দা ফিরিয়া এসো না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না মৃত্যু যে কার কবে কেহ তা জানে না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না মৃত্যু যে কার কবে কেহ তা জানে না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না জন্মিলে মরিতে হবে ভুলে যেও না